মন্দ দেখো না যদি কেউ পিপাসার্থ হয় তাকে পানি পান করাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও ক্ষুধার্ত হলে অন্ন দাও জিজ্ঞেস করো না কোন জাতের ইসলাম এত উদার এত ভালো ইসলামের নবী বলছেন অন্যায় করে কুকুর মারলে জাহান নামে যেতে হবে অন্যায় করে বিড়াল মারলে জাহান নামে যেতে হবে বোখারি শরীফের রেওয়ায়তে আছে একটা মেয়ে তার এই পায়ের চামড়ার মোজাটা উড়নাতে বেঁধে কুঁয়োতে ডুবিয়ে পানি তুলে একটা কুকুরকে পান করিয়েছিল মেয়েটার স্বভাব একটু খারাপ ছিল আল্লাহ নবী বলছেন ওই কারণে মেয়েটা চেন্নাতি আর একটা মেয়ে নামাজি মুসল্লি ছিল কিন্তু একটা বিড়ালকে অন্যায় ভাবে মেরেছে বলে নবী বলছেন তাকে জাহান নামে শাস্তি পেতে হবে যে জাতি অন্যায় করে কুকুর মারতে পারে না যে জাতি অন্যায় করে বিড়াল মারতে পারে না সেই জাতিকে যারা সন্ত্রাসবাদ বলছে তারা কত বড় অকৃতজ্ঞ নেমখারাম তারা ইসলামের ইতিহাসে পড়ে নাই আমার নবীর জীবন আদর্শ তারা শোনে নাই হাতের তায়ের পিঠির মাথায় যিনি নিজের পাগড়ি চাপিয়েছেন সাহাবারা বলছেন ইয়া রাসুল আল্লাহ মুশেরেক আল্লাহ নবী বলছেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসি নাই হজরতে সাদ হজরতে সাইদ বলছেন বিজয় হচ্ছে আজকে ইরাক বিজয় ইরাক বিজয় বেইমান বুস্টানি প্লেয়ার কফিয়ান নাম ইরাকের শিশুকে ইরানের শিশুকে আফগানের শিশুকে নির্মম ভাবে হত্যা করছ তুমি বলছো আমি পৃথিবীতে শান্তি আনয়নকারী বিশ্বনবী মক্কা বিজয় করছেন বিশ্বনবী বললেন বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না উসমানে গানি হজরতে আবু সুফিয়ানের ঘরেতে প্রবেশ করলে মে হজরতে সাইদ বলছেন আলিয়াউমুল মালহামা আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন তোমরা হজরতে আমার এমনি ইয়াসিরকে বেত্রাঘাত করেছো আম্মার এমনি ইয়াসিরের আম্মাজানকে মাঝে মাঝে ফেড়েছো আখফাড়া করে দুটো পায়ে উঠ বেঁধে দুদিকে তেড়ে দিয়েছো ফাড়ার মতো ফাড়া গেছে খাপ্পা বেবনে ইরতেলে কোমরেতে আগুন দিয়েছো রক্ত চর্বি গলে গলে আগুন নিবেছে আজকে বদলা নব বেলালকে রাস্তায় রাস্তায় টেনেছো আজকে বদলা বল মালহামা আল্লাহ নবীর কানে আওয়াজ যেতে নবী বললেন কে বলছে ডাকো বললেন সাপ আল্লাহ নবী বললেন এখানে এসো আমরা ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে পারবো না ঘোষণা করো আজকে বদলা নেবার দিন লয় আজকে ক্ষমা করার দিন দয়া করার দিন আলিয়া মারহামা বেঈমানরা বলছে মুসলমান সাম্প্রদায় বেঈমানরা বলছে মুসলমান সন্ত্রাসবাদ গোলাপি চৌধুরী পিলার চৌধুরী নীলা চৌধুরী फलाने चौधरी जितने नाम लेके बैठे हो मुसलमान के नाम में बदनाम करते हो মুসলমান সন্ত্রাসবাদী নয় শান্তির দাবিদার শান্তির দাওয়াত দেয় শান্তির জন্য ক্ষমার জন্য বিশ্বের কাছে তবলিগ করে ক্ষমা করো দয়া করো মায়া করো বিশ্ব নবীর জীবন আদর্শকে লক্ষ্য করো বাপজিরা সোনারা তাই গরিবের উপরে দয়া আপনার মঙ্গল হবে নিজের ছেলের মঙ্গল চাইলে জায়ের ছেলেকে ভালোবাসতে হবে নিজের বেটার মঙ্গল চাইলে পরের বেটার জন্য দোয়া করতে হবে তোমার বেটাকে আল্লাহ সুখী করুক আল্লাহ জান্নাতি করুক আল্লাহ এম এম এস সি করুক আপনার ছেলের এলেম হবে তোমার বেটার শরীর স্বাস্থ্য ভালো থাকুক আপনার ছেলে ভালো থাকবে কিন্তু মেয়েদের একটু দুর্বলতা আছে বুঝলেন বাবা এক হাতে ঠেঙ্গা এক হাতে চাল নিজের মুরগিকে চাল দিবে পরের মুরগিকে চালাবে ঝেমিটি সরে যাও কিন্তু মেয়েদের একটু দুর্বলতা আছে আসমার মাকে আমি মাঝে মাঝে বলি আমার বড় মেয়ের নাম আসমা বিয়ে দিয়েছি বীরভূম জেলায় ছোট মেয়ের নাম আসনা বিয়ে দিয়েছি আপনার ঘরের কাছে উদ নাই মুরাদ বাবু আমার জামাই তো ওদের মেয়ে হয়েছে আমার ওরা আমাকে আসমার মা বললো যে আপনার জামাই মেয়ের মন খারাপ মেয়ে হয়েছে আগে মেয়ে আবার মেয়ে আমি তারপরে ঘরকে যে বললাম আরে আস না আর মুরাদকে বললাম তোমাদের বুদ্ধি নাই বিধি হয়েছে পরের বেটা মেরে নিবে তোমরা খুশি করছো না তোমার ভাগ্যে বেটা জুটে যাবে তো আমি যেমন পেয়েছি ওই রকম বেটা পেয়ে যাবে তো আসবার মাকে মাঝে মাঝে বলি যে আমি একটা নাতি মানুষ করছি আমার বড় মেয়ের ছেলেটা তিন মাস থেকে আমার কাছে মানুষ হচ্ছে আমি খুব ভালোবাসি আমার মাও ভালোবাসে তো মেয়েদের একটা দুর্বলতা কি জানেন নাতির উপরে আলাদা চোখ পুতার উপরে আলাদা চোখ ডিম সিজিয়ে রেখে দিবে দিয়ে নাতি বলবো দিয়ে আর পুতা বলবে খেলা গাবে খেলা না ঘরের মধ্যে কি করছি বাইরে খেলা না কাকে বলবে পুতাকে আর নাতিকে বলবে ভেতরে আয় ডিমটা খেয়ে নিলাম এটা মেয়েদের একটা দুর্বলতা আছে আপনাদের কি মনে হচ্ছে এটা দোষ হবে নাকি না কেন আমার আমার আদিলের যেমন ওর নানি তেমনি আমার পুতার নানি আছে সে তার কাছে চালাবে তাদের নানি তার কাছে আছে তার কাছে চালাবে ভাগে সমান সমানই পড়বে ইয়ার নানি এর কাছে ওর নানি ওকে আমার পুতার নানি আছে আমার বিয়ান আছে সেখানে গেলে ডিম খাওয়াবে আর পুতাকে বলবে খেলা খেলো না আর আমার আনাসকে বলবে চালাবে চালা ঘরের মেঝে ওটা মেয়েদের একটা দুর্বলতা কেন জানেন বিটিরা চার দিন পাঁচ দিন পরে ছ মাস পরে একবার আসে ছ সাত দিন থাকবে বলে মনে হয় এটা খাক ওটা খাক এটা খাইলে ওটা খাইলে এটা তাদের দুর্বলতা নয় তাদের মনে হয় দু চার দিন পরে চলে যাবে নাতিটা কি বারো মাস থাকবে পুতার তো আছেই ঘর সব কদিন খাবি খা তারপর আমার নম্বর হিংসা করার কিছু নাই আর পুতা যদি বলে এখানে নম্বর হচ্ছে না তা নানির চলে যাবে সবারই নানি আছে আর যার নানি নাই মরে গেইছে তার কপাল একটু খারাপ বটে কিন্তু তার আগে তার বাপের কপাল খারাপ আপনারা কি বলছেন বলুন যার নানি নাই তার মানে তার বাপের শাশুড়ি নাই সে যদি শ্বশুর ঘর যায় তা সেলজা শাক আর বাঁধাকপি ফুলকপি কাটা বেগুন বলে দুলা ভাই মুরগিটা ধরতে গেল পানি তোমার মুরগি ধরা পড়লো না ভাই আর কি যে রোগ হয়েছে ডিম একবারই নাই শাশুড়ি নাই ডিমও নাই মুরগি নাই দেখবেন শাক আর পালক শাক বাঁধাকপি আর ফুলকপি আর শাশুড়ি থাকলে আসমান থেকে ডিম নিয়ে আসবে আল্লাহ জামাইয়েছে আল্লাহ কোথাও একটা পায়ান না হেই বোন একটা জোগাড় করে দেখুন জামাইকে কি করে ভাত দেবো শাশুড়ি ডিম দিবেই তো যার শাশুড়ি নাই নানি নাই ওর বাপের শাশুড়ি নাই ওখানে একটু গোলমাল হবে কিন্তু এদিমের দিয়ে ভালো হলে আবার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আব্বা জান নাই আম্মা জান নাই দাদু জান নাই চাচার কাছে লালিত কিন্তু বিশ্বের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠ এটিম ইদুল ভাগ্যবান হবে তার কোনো মানে নাই আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেলেন আমি এটি মা হারা বাপ হারা দাদো হারা দাদির কাছে লেনতে পারি চাচার কাছে কিন্তু আমি বিশ্বের মধ্যে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমাকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছে বাপজিরা সোনারা তাই আমরা গরিব গুরুবকে দেখবো বলে ইনশাল্লাহ আজিজ মিসকিনের মানে অনেকেই জানেন না ফকির মানে যাদের কিছু আছে আর মিসকিন মানে যারা কবর দখিন কিচ্ছু নাই তাকে মিসকিন বলে আরবিতে তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেছে কুরবানিতে এই কুরবানির বিষয়গুলো আমরা ভুলে যাই দান খয়রাত গরিব গুরব এটি মিসকিনকে দান করতে হয় দান খুব ভালো জিনিস তবে আপনাদের এলাকায় তরিকার সব কিরকম আছে জানি না অনেক জায়গায় গোস্ত আবার এক কাছে করে তিন ভাগের এক ভাগ আবার সেটা বন্টন করে ধনী দরিদ্র গরিব বড়লোক সবাই নেয় কোরবানি সম্বন্ধে আমি এক বই লিখেছি এখনো ছেপে বার হয়নি পরে দেবো তবে কোরবানির মশলা হচ্ছে সমস্ত গোস্তটার একে তিন অংশ করে এক ভাগ গরিব গুর্বকে এক ভাগ আত্মীয় স্বজনকে এক ভাগ নিজের জন্য রাখা এটা হলো মোস্তাহাব মশলাটা মনে রাখবেন কেউ ওয়াজিব নয় আপনার আট বেটা আপনার আটটা বৌমা আপনার সাতটা বিটি সাতটা জামাই দি ঘরে অনেক লোক আপনার কোরবানির বস্তু সব যদি বিলি করা সম্ভব না হয় আপনি সব রাখতে পারেন সেখানে কোরবানির বস্তু বন্টন করাকে মুস্তাহাব করা হয়েছে তিন ভাগ করে এক ভাগ বিলি করা মুস্তাহাব গরিবকে আর এক ভাগ আত্মীয় স্বজনকে আর এক ভাগ নিজের জন্য কিন্তু সবটাই তো কোরবানির বস্তু আমরা ওই দাঁড়ের বস্তুটা সব মসজিদে এক কাজে করি ধরে নেন তারপরে সেটা আবার সবাই মিলে যারা দিয়েছি তারা আর যারা কোরবানি দেন সকলের মধ্যে বন্টন করি এটাই আপনার যদি দোষের নাই তবে এই রকম করতে পারলে ভালো হতো যেটা মসজিদে জড়ো করেছে এটা শুধুমাত্র গ্রামে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করে দিতে পারলে সব থেকে ভালো হতো নিজেরা না নিয়ে আর নিজেরা যদি নিতে চান যে আমরা প্রেম ভালোবাসা করব। তাহলে আপনাদের নিজেদের যে ভাগটা আছে ওইটাকেও মসজিদে পাঠান দিয়ে তারপরে আবার ভাগ করে বড়লোকদের বাড়িতেও যাক গরিবদের বাড়িতেও যাক আর যদি শুধু তৃতীয় ভাগটা পাঠান তাহলে সেই ভাগটা মসজিদে যাওয়ার পরে যেমন আমরা ফেদরার চালটা মসজিদে পাঠাই তো মসজিদে ফেদরার চাল পাঠিয়ে সবাই মিলে আবার ঘরে ঘরে ভাগ করলেন তো বড়লোকরা হলেন তো নাকি লেন না তেমনি ওই কোরবানির গরিবদের গুস্তটা মসজিদে পাঠানোর পারেন না লিলি ভালো হয় বড় লোকরা যারা কোরবানি দিয়েছেন ওটা শুধু যারা কোরবানি দেয়নি তাদের কাছে পাঠিয়ে দেন ওইটাই মোস্তাহাব ওইটাই নেকির কাজ ওটা ভালো হবে বোঝার চেষ্টা করবেন বুঝবেন ওয়াজিব ফরজ ব্যাপারটা নয় কোরবানিতে আপনার থেকে সাতটা ভাগে অনেক সময় কোরবানি দেওয়া হয় একটা গরুতে সাতজন কোরবানি দিতে পারেন সাত ভাগ এই সাত ভাগের একটা ভাগের আপনি মালিক ঘরকে এনে তিনটে ভাগ করলেন একটা আমি আত্মীয় সঙ্গে একটা ঘরে আর একটা ভাগ ওখানে দিলেন আড়াই কেজি হোক দু কেজি হোক এইভাবে গেল আর একজন আর গোটা গরু দিয়েছে তারাও তিন ভাগ করতো তাদেরটাও পাঠানো এইগুলো ফের আপনাদেরকে গরিব গুরবর মধ্যেই বন্টন যারা কোরবানি দিয়েছেন তারা এর মধ্যে পড়ছেন না যারা দেয় নাই আর যদি বলেন সবাই মিলে নেবো তাহলে আপনাকে আবার নিজের জন্য যেটা রেখেছেন ওটা পাঠাতে হয় তা নাহলে গরিবের জন্য যেটা বার করেছেন ওটা আবার ঘুরিয়ে ঘর ঢুকিয়ে নেওয়া হচ্ছে যে এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে তবে এটাই আপনার গুণা হবে না আপনার অভাব থাকলে প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন মুস্তাহাব দান করা কিন্তু গরিব গুরবকে সবসময় অগ্রাধিকার দিতে হবে মনে রাখতে হবে তাদের কথাটা চামড়ার পয়সা ওটা তো একবারে সম্পূর্ণ ওয়াজিব সাদকা করা ওটা তো গরিবদের হক একবারে চাররা বাড়াবো টাকা পাল্টানো পর্যন্ত নিষেধ করা হয়েছে চামড়া বিক্রি করার পরে যে টাকা সেই টাকাটাই খরচ করতে বলা হয়েছে যে আজকে বাজারে এসেছি পয়সা নেই কোরবানির টাকাটা টাকাটাই কিনে নিয়ে চলে যায় ঘর থেকে দশটা টাকা দিয়ে দেবো শরীয়ত নিষেধ করছে বলছে না এরকম কাজ করো না কোরবানির চামড়ার যে টাকাটা পেয়েছো সেইটাই খরচ করে দাও টাকা পাল্টা পাল্টি করো না तो लम नको मिनल मुसल्लीन वलम नको नुतइमुल मिस्कीन हम लोग मिस्किनों को खाना नहीं खिलाते थे इसलिए जहन्नुम में भेजा व कुन्ना नकुज माल खाइजिन এটা বড় প্যাথেটিক এটা সবাই শুনবেন যারা দিন ধর্মের মজাক করত আলেম ওলামাকে বিদ্রুপ করত ঠাট্টা করত তাদের কাছে বসে উঠা বসা করতাম তাই খোদা আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে খবরদার আলে ওলামা মাদ্রাসা বক্তব খানকার নামাজ রোজার চায়ের দোকানে বসে হাটে মাঠে টেনে বাসে বিদ্রুপ উপহাস করবেন না আর যদি করে আপনি তাদের কাছে বসবেন না উঠে যান वकुन्ना नकूज माल खाइदीन हम मजाक उड़ाने वालों के साथ बैठने वाले थे इसलिए खुदा ने हमको जहन्नुम में भेजा যারা দিন ধর্মের মজাক করছো তাদের কাছে উঠা বসা করতাম বলে আল্লাহ আমাকে জাহান নামে দিয়েছে বাপজিরা সোনার আল্লাহ আমার গুরুজনেরা নেই নিষ্ঠমানের আল্লাহ আল্লাহর মেহরবান ভাইরা আপনারা কতগুলো মানুষ এসছেন আপনাদের জন্য কি দেবো কোনটা দেবো বা আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম তাই জাহান্নামি আহা নামাজ কেন পড়বেন না কেন রোজা রাখবেন না কেন গরিবকে দেখবেন না হারাধনের মাকে হারাধন দশ কেজি চাল দিয়েছে বুঝলেন যেটা মুনিশকে দিয়ে দেবে আপনারা মুনিশ বলেন না কৃষক বলেন বর্ধমানে মুনিশ বলে কোথাও কৃষের বলে কাজের লোক বলে তো দশ কেজি চাল দিতে দিয়েছে তার তার মা দেখলে পুরুলিয়া থেকে থেকে দশ কেজি চালের দু কেজি চাল তুলে আর দু কেজি খুদ মানে ভাঙা চাল দিয়ে মুনিশ দিকে দিয়ে দিল হারাধন বলল মা চালগুলো দু কেজি রইল কি করে দশটা পুলিশ দশ কেজি চাল বলে বোকা তোর লেগে জানটা ফেটে যায় বাপ দু কেজি চাল তুলে নিয়ে দু কেজি খুদব্যাট করে চালিয়ে দিচ্ছি ওরা ধরতে পারবে না গরিব মানুষ তারপর হারাধনের মা মরে গেছে ফেরেস তারা বললে চালে খুদ ব্যাট করেছিল কে আমি বলে রেডি হও খুদ বার করা হবে তখন খুব ফেরে পড়েছে বলে বাপ হারাধন খুদ বার করছে পাশের কবরই হারাধন ছিল ডেকে আনা হলো কি হয়েছে বলো বলে তোমার মা চালে খুদ ম্যাট করেছিল তোমার সুখের লেগে বলে মা আমি কিছু জানি না তুমি ছুদে খুদ দিয়েছো তুমি বুঝে লাগো বলে তোর লেগে দেখো বা বলে আমি কিছু জানি না বলবে না বলবে বলবে না মায়ের বদলে আমাকে পিটিয়ে লাগো বলবে নাকি খুব ভালো করে বুঝো আপনি কারনি আপনি ফারনি মা দু দশ কেজি চাল দিলে তুমি পঞ্চাশ গ্রাম করে বেশি দিয়ে আর এক কেজি চাল বেটার খরচ করে দাও তোমার লাভ বেটার লাভ পঁচিশ গ্রাম কম দিও না গরিবের খামে মরা এবং গরিবের খানে তোমার টাকা গরিবের কথা বলে রাখবে তোমার মঙ্গল হবে দুনিয়া আজ আছে কাল থাকবে না অমল হায়াত দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোকা আমরা মানুষ তো বুঝতে পারি না গাড়ি করব বাড়ি করব জমি কিনবো টাকা কিনবো কিন্তু আজ আছে কাল আর থাকবে না যাদের ষাট বছর বয়স ষাট আপনার একটু বেশি হয়েছে তো নাকি পঁয়ষট্টি উনসত্তর হবে নাকি সত্য ষাট যদি বয়স হয় তো তিরিশ বছর রাত তিরিশ বছর দিন তিরিশ বছর রাত তিরিশ বছর দিন ফিফটি ফিফটি তিরিশ চলে গেল তিরিশ পনেরো বছর শিশুকাল খেলাধুলা কখনো ন্যাংট খেলাচ্ছে কখনো প্যান্ট পরে খেলাচ্ছে ভালো মন্দ আপন পর বোঝেন সব সদর পনেরো বছর পনেরো থাকছে আর বুড়ো কালে দশ মাইনাস করুন হাপ্পু হাপ্পু আল্লাহ তুলে লাও আল্লাহ হাফু বুড়ো হয়ে গেলে আমারও হবে আপনারও হবে হাপ্পু তখন মনে হবে আল্লাহ যা হয়েছে হয়েছে বহুদিন করেছি আল্লাহ এবার লাও আল্লাহ বলে এখন লোকরা বহু হাপ্পু করাবো তোকে না লাগবে তো উদাহরণ দশ বছর মাইনাস করুন কত থাকবে পাঁচ পাঁচ বছরের মধ্যে খাওয়া পড়া পোশাক পায়খানা কদিন দুনিয়া করছে আল্লাহ বলছেন কে আমতের একটা দিনে দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমান হিসেব করে দেখো এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে দুনিয়াতে আছো পঞ্চাশ হাজার বৎসর হলে কেমতের একটা দিন সেই হিসেবে কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করছেন দুনিয়ায় চুরি ডাকাতি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি যা করবেন করুন কেন নামাজ পড়বেন না নামাজ কেন পড়বেন না জমিন কার বলুন তাদের বলুন জমিন কার আল্লাহর কিন্তু রাজ্য সরকার বলছে যে আমার বাংলাদেশে বর্ডার দিচ্ছে তাদের বেড়া আমার বাপকা হ্যাঁ কিন্তু আল্লাহ বলছে যখন ভূমিকম্প দেব তখন একবার রাজ্য সরকারকে বলবে জমিদারকে মুখ্যকে প্রধানকে যে দলিল পর্চা বার করে বল চোদ্দটা আঠাশ দাগ নম্বর আমার বাপের কে কাঁপাচ্ছে রে দলিল পর্চা সমেত টেনে লিবে রে উফোটানিটা ওখানে করো না জমিনের মালিক আল্লাহ নিম্ন চাপ রেডিও খুলুন এখন কোনো চাপ নাই চুপচাপ আর যখন আষাঢ় মাসে খুলবে তখন নিম্ন চাপ কলকাতায় যদি বলেন একটা চাপ বার করবো আমাদের বাপের চাপ কোথাও বার করবে বলে কার চাপ বলে উপরের চাপ আপনি নিম্ন চাপ বলেন তো চাপটা নিম্ন চাপ নয় উপরের চাপ মানে দাম বেড়েছে চাপ আর রেডিও তাকত নাই চুপচাপ থাকি বাপ বাপ বাপ বাপ বলে কি বাপ বলে পালা বাপ পালা বাপ কি হয়েছে বাপ ভগবান সর উঠেছে বাপ পালা বাপ পালা বাপ আর কিছু বলতে পারবে না পালা বাপ পালা বাপ বলে ঠাকা বাপ বলে বাপ পারবে বাপরে উদ্ধারে যাওয়া যাবে না একশো আশি কিলোমিটার বেগে আসছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বানুমান গাঙ্গে উত্তর দিতে ঝোড়ো হওয়া হইবে একশো চল্লিশ কিলোমিটার মশলি সাগরে নামবে না বিরতির পর আবার খবর হবে আকাশবাণী খবর আলিপুর বলি চুপ করে যাবে বলে একবার বেরিয়ে দেখ বলে বাবারে ফাটিয়ে দিবে আসছে জোরে খবর দিতে পারবে করতে কিছুই পারবে না নামাজ পড়বেন না আল্লাহ বলছেন আমি কি জমিনকে করি নাই বিছানা পুকুর কাটো তা জল ধরে রেখে দেবে বাংলো বিল্ডিং করো তা ধরে রেখে দেবে নাঙল দাও তা বুক চিরে দেবে পাথরের মতো শক্ত করি নাই পানির মতো নরম করি নাই লোয়া পুঁতে দাও তো মাটি করে দেবে মানুষ পুঁতে দাও তো মাটি করে দেবে কিন্তু বীজ পুঁতলে ফেরত দেবে তারপরেও কি তোমরা আল্লাহকে চিনবে না এটা আপনি মাটিতে ভরে দেন এক বছর পরে মাটি লোহাটাকে মাটি করে দেবে পেতলটাকে মাটি করে দেবে মানুষটাকে মাটি করে দেবে কিন্তু ধানের বীজ সর্ষের বীজ ফেদলে আল্লাহ বলছে আমার বান্দারা বীজ পুদলে ফেরত দিতে হবে আমি কি জমিনকে করি নাই বিছানা জমিনটা হচ্ছে বিছানা এই কারণে জমিনটা ফুটবলের মতো গোল হবে না জমিন বিছানো রুটির মতো হতে হবে ফুটবলের মতো গোল হলে শোয়া যাবে না কোথাও পৃথিবীতে শুনি নাই তক্তপোষ গোল কারো পালক গোল শুনেছেন এমনি করে শোয় সেই কারণে পৃথিবীটা গোল দেখাচ্ছে মুঠি মানা যাবে না মানা যাবে না পৃথিবী গোল রুটির মতো গোল চাঁদের মতো গোল এইরকম বলের মতো গোল পৃথিবী হোল পৃথিবী সূর্যের থেকে সূর্য পৃথিবীর থেকে চোদ্দ লক্ষ গুণ বড় হোল পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় হলে আপনি যখন সাড়ে নটা রাত্রি বাজে তখন মক্কা শরীফে আজান হয় সাড়ে তিন ঘন্টা পরে কেন চোদ্দ লক্ষ গুণ বড় ওখানে যেতে পারে না সে কোথা ছিল কোথা চোদ্দ লক্ষ গুণ বড় পৃথিবী থেকে আপনার সকাল এক সময় তার সকাল এক সময় আপনার বিকেল এক সময় সকাল সাতটার সময় ঘরের পূব জানালায় রোদ আর সকাল দুটোর সময় বিকেল দুটোর সময় পশ্চিম জানালায় রোদ পূর্ব দিকে আর সূর্য নাই চোদ্দ লক্ষ গুণ বড় পূর্ব থেকে গেল কোথা আপনার মাথার উপর যেটা ঠেঙেছে আমার বাপজিরা জলসা কমিটির সদস্যরা এটাকে আমরা বর্তমানে স্বামী আনা বলি আপনারা কি বলেন স্বামী আনা আপনারা উপরের আকার দেখতে পাবেন নিচে বসে বসে হ্যাঁ বাবা ওপর দিকে চেয়ে দেখুন সামিয়ানা পাবেন আকাশ পাবেন না তো পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ বড় আকাশ দেখছেন কি করে ফুটো দিয়ে দেখছেন না উঁকি মেরে দেখছেন পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় সূর্য ওপর আছে না পৃথিবীর আময় আছে সূর্য ওপর আছে আকাশ দেখছেন কি করে হয় ফুটো থাকতে হবে নাহলে উঁকি বাড়িয়ে দেখতে হবে তাহলে চোদ্দ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য নয় সকালবেলায় সূর্য যখন উঠে চোখের ব্যাসে সূর্য ধরা পড়ে চোখের একটা ব্যাসার্ধ আছে চোখ কতটা জায়গা দেখতে পারে গোটা চোখেতে সূর্যের গোলটা ধরা পড়ে আকাশ কোনোদিন ধরা পড়ে না বলছে সূর্য অনেক দূরে ছোট পড়া লাগছে এটা বুঝুচ্ছে তাই মেনে নিলাম তো আকাশ তার থেকে অনেক দূরে ছোট পড়া লাগে না গোটা আকাশটা পৃথিবীর কোনো লোক কোনোদিন দেখতে পাবে না তা সে তো সূর্য থেকে অনেক উপরে তার লেগে ওরা একটা বুদ্ধি বার করেছে বুঝলেন আমি বীরভূম জেলায় জলসায় গেছি আমার দুলা ভাইয়ের কাছে জলসা আছে তাদের আবার এবছর ডবল এমে বর্ধমান বিশ্বভারতী বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতী লাইব্রেরিয়ান সে রিটায়ার করেছেন তার ছেলে চাকরি করছেন তো আমি তাতে ভাত খেতে বসছি তো আমি আচ্ছা দুলা ভাই আচ্ছা পৃথিবী থেকে সূর্য চোদ্দ লক্ষ বড় আকাশ দেখা যায় কি করে তো বলছি ওই কারণে তো তোমরা স্কুল যাও না হে বেশি দিন কারণ বলতে কি হয়েছে বলতে বলে আকাশ বলে কিছু না ওপরটা খালি পরে ভুলু পাড়া লাগে বলে শালা ইমান থাকবে না রে সালা ওনার শরীফের পাতায় পাতায় আসমানের কথা বলছে আসমান নাই তো আমার বুবো তার নাম আয়েশা বলছে ভাই তুমি ভাত খাবে না গল্প করো আমি দেখ আর ইমান নাই এর ইমানটাকে বাঘা বলছে আঁকায় নাই কি ন্যাকা পড়া শিখেছে দেখ তো ওরা আগে কায়দা করে রেখেছে লোকে জিজ্ঞেস করবে যে আকাশটা এত বড় সেইখানে বলছে আকাশটা খালি বলে বুলু পড়া লাগে আকাশ বলে কিছু নাই আর কোরআনের পাতায় পাতায় আকাশের কথা লিল্লাহে মা পিসামা ওয়াতে মা পিলান তোমাদের মাথার আকাশটাকে আমি তোমাদের ঘরের ছাদ তৈরি করেছি কোরআন বলছে সামা দুনিয়াবে বিহা তারকারাজি দ্বারা তোমাদের প্রথম আসমানকে সৌন্দর্যতা দান করেছি এগুলোকে কেউ উড়িয়ে দেবে উপরে আসমান নাম হতে জমিন সাতবক জমিন সত্যবক আসমান আপনার বৈজ্ঞানিকরাই তো বলছে এই হালে পাকিস্তানের ভূমিকম্প হলো তার ভারতের বৈজ্ঞানিকরা বললে প্লেটটা সরে গেছে মানে ভাত খাবার প্লেট নেই কিনে বলছে ভারতের প্লেটটা সরে গেছে দু হাত প্লেট মানে কি বুঝতে পেরেছেন তো সত্যবক জমিন একটা তবক আর একটা তবকের থেকে সরেছে বৈজ্ঞানিকরা বলছে চন্দ্র সূর্য এক কক্ষ কক্ষপথে হবে আর ধাক্কা খাবে কোরআন বলছে ফাইজা বারেকাল বাসারো খাসাফাল কামার জমিয়া শামসুয়াল কামার ইয়াকুলুল ইয়াউমাইদিন আইনাল দৃষ্টি জ্যোতিহীন হবে চন্দ্র সূর্য ধাক্কা খাবে সেদিনে পলই হবে মানুষ বলবে কোথায় পালাবো কেমন হবে কোরআন বলেছে তবে তুমি চেনেছো বাপজিরা সোনারা ভুজাল টর্নেডো রিটা হারিকেন সুনামি আল্লাহ বলছে তোরা যত বদমাইশি করবি এমন এমন রোগ বার করবো নাম বেরোবে না মুখ দিয়ে একটা রোগের নাম বলবো আপনার দিকে চিকন গুনিয়া সালা চিকন গুনিয়া আমার বাপ দিকে যদি কবর শুনি না তারা চিকুন উঠবে এই রোগটা কি রোগ রে আমরা শুনেছি জ্বর ব্যাধি বলে এখন একটা রোগ বেরিয়েছে বাপজি চিকন গুনিয়া আল্লাহ বলছে যত বদমাইশ করবে নতুন নতুন মাল আইটেম করবো ল্যাবরেটরিতে <laughs> ওষুধ খুঁজে পাবি না এমন এমন রোগ পালা তোমার আর এখন আবার এমন রোগবালা বেরিয়েছে একটা হাট ফেলুন মরে গেল যোগ্য কি হলো বলে হারদের ভাব চলে গেল তার নাম হাট ফেলুন মরে গেল ওটা গরিবের জন্য নয় কলকাতার ফুটপাতে তার জন্য বলি নাই ওটা আপনার বড় বড় প্লেয়ার বড় বড় আপনার থেকে সাইন্টিফিক বড় বড় শিল্পী সিনেমা টলিউড বলিউড সবাই আপনারা জানেন সঞ্জয় দত্তের বাপের নাম সুনীল দত্ত ক্রীড়ামন্ত্রী এইরকম বডি ঘুমিয়ে মরে গেছে কি করে মরেছে বাবা ঘুমিয়ে কলকাতার ফুটপাতে যেমন ফকির মরে ওইরকম মরেছে তাকে আর জাগতে হয় নাই তার নাম সুনীল দত্ত ক্রীড়ামন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রী সুনীল দত্ত আর আমাদের এই অমিতাভ বচ্চন বিগ বি কোনোর প্রতি কোন মানে সে একটা কচুরি খেয়ে তারপরে ছিল দিয়ে হাসপাতালে মরে যাচ্ছিল বলে কি হয়েছে বলে দুটো কচুরি বেশি খেয়ে দিয়েছে আল্লাহ বলছে যে আমি যখন মারবো তখন কচুরি দিয়ে মারবো আমেরিকাকে ময়দা মারা করছে শুনেছেন আপনারা অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স মানে কি পাউডার বিষাক্ত পাউডার তো চিঠির ভেতরে কেউ ময়দা করে পাঠিয়ে দিলি না অফিস থেকে লোক ছুটে পালিয়ে গেছিল তার নাম ময়দা মারা বলে আটা ময়দা কার ঘরে যদি পাঁচ কেজি থাকে ফেলেই না খালি চিঠি দে লোক খালি ট্রেনে যদি আপনার সিট না থাকে আমেরিকার ট্রেনে যেয়ে খালি ময়দা ছিটিয়ে দেন সিট খালি অ্যান্থ্রাক্স আপনারা হাসছেন আমি বাস্তব বলছি না অবাস্তব আমেরিকার একটা লোকও ক্যাঁটা বালিশে আপনার মতন সরাম করে শুয়ে ঘুমোয় না খালি ঝাড়ে খালি ঝাড়ে যদি শুই বেরিয়ে যায় যদি একটা দাঁড় কাটা বেরিয়ে যায় এটা ওসম আমি লাদের পাটাই চিনি কিনে ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তালা পেশাব করতে গেলে কাপড়ে পেশাব করতে তো পেশাব মানে ঢুকতে পারছে না দেখাই মালা চিনি নাকি দেখাই মালা চিনি নাকি তার আগে ফুল প্যান্ট আর্ধেক হয়ে গেছে আমেরিকার লোক যে যেখানে আছে আল্লাহ বলছে আমার মানের কোনো ঠিকানা নাই সমস্ত সাহস শক্তি কেড়ে লোক পোষ দিয়ে পড়ে যায় তার নাম আমি রেখেছি ময়দা ময়দামারা বাপজিরা সোনারা লাল লাল আর এই তসলিমা নাসরিন একটু বিদ্রুপ বিয়াদমি করেছে জীবনে কোনো সুখ আছে মেয়েটা সালমান রুশদি গর্তে লুকিয়ে আছে বাইরে বেরো একবার তসলিমা নাসরিন লুকিয়ে বেড়াচ্ছিস একবার বাইরে বেরো খেয়ে সুখ নাই শুয়ে সুখ নাই খোদার দ্রোহিতা রসুলের দ্রোহিতা রাজত্রহিতা তাদের কোনো ঠিকানা নাই খবরদার কেউ তসলিমা নাসরিনকে সমর্থন করবেন না কুলোটা বদমাস দুনিয়ার মধ্যে খারাপ আমি তো মানে ওকে মানে আমি তো আর ভাগাতে পারছি না ওর কোনো জোড়া খুঁজে পেয়েছি না আমি ওকে কি রোগ কি দাওয়াই দেবো কি সীমালঙ্ঘন করেছে তোবা তোবা আসলে লেখাপড়া শেখা ওকে বলে বাপের নামে বদনাম মায়ের নামে বদনাম বলছে আমার মা আমার চাচার সঙ্গে আছে বলছে আমার বাপ আমার অমুকের সঙ্গে আছে বলছে আমাকে আমার মামা ধর্ষণ করেছে তার নাম বলছে বড় স্পষ্টবাদী স্পষ্টবাদিতা আর পৃথিবীতে কেউ নাই সততা নম্রতার কারো নাই ভদ্রতার কারো নাই লজ্জা পড়ে দেখবেন কত আপনার বেহায়া নির্লজ এই সমস্ত মেয়েদের কথা কানে নেবেন না ভালো কথা শুনুন ভালো কথা বুঝুন আল্লাহ বলছেন আলাম না জালিল আমি কি জমিনকে করি নাই তোমার জন্য বিছানা তুমি কেন নামাজ পড়বে না ওল জিবালা আউতাদা জমিন নড়াচড়া করলে তোমার অসুবিধা হতো তাই পর্বতগুলো পেরেক মেরেছি জমিন তুমি নড়াচড়া করো না হ্যাঁ, কেন আমাকে পানি দিচ্ছে না চাওয়াতে দিয়েছে যে যদি ছেড়ে দেয় তা আমি যখন পারবো তখন বলবো ছাড় ওরা আমাকে ভালোবাসেন আপনারা কিন্তু কথা হচ্ছে আমার ওই কথাটা মনে হবে পরপর নব্বই রাত যে লোকটা রাতের পর রাত জাগবে তারপরে এতে তো গোলামর্ত সাহেব একদিন আমাকে বলছিলেন যে পরে বুঝতে পারবেন শরীরের কত ক্ষতি হয় যখন বুড়ো হবে আমার তো বেচারার বয়স বেশি তো সত্যি কথা অনেক অনেক রকমের অসুবিধা সব আল্লাহ তালার মেহরবানি আল্লাহ চালায় আল্লাহ বলায় আনালে বহু অসুবিধা প্রত্যেকটি রাত জাগা আর ট্রেনে বাসে একটু ঘুমিয়ে নেওয়া এখানে একটু গড়িয়ে নেওয়া এইভাবে আল্লাহর মেহরবানি না করে অসম্ভব ভাবলে পারা মনে হয় যেটা অসম্ভব কথা পাগল হয়ে যাওয়া দরকার কালকে ভোরবেলায় বেরোবো আর সন্ধ্যা সাতটায় পৌঁছাবো মালদা রাত্রি বারোটা না হলে একটাই ওয়াজ করতে দেবে আবার ভোরবেলায় বার হবো তবে এসে বীরভূমে মহিদাপুরে যেখানে বলছিলাম আসমানের কথাটা ওখানে এসে পৌঁছাবো তারপরের দিনে আবার দিকে চলে যাবো আবার মেদিনীপুর হলদিয়ার কাছে চলে যাবো এইভাবে আপনাদেরকে রাউন্ড করা শরীর স্বাস্থ্য আল্লাহর মেহরবানি চলে যায় তবে আমি ওই চেষ্টা করি কথা টাইম না পার করার অনেকক্ষণ বলে ফেলেছে এইরকম না করে অনেকগুলো কথা কি করে দু ঘন্টার মধ্যে বলতে পারি ওই দু ঘন্টা বলি ডান পেটে লাগে মা পেটে লাগে কালকে কথা দিয়েছি আমি ছেলেদিকে এরা বড় আগ্রহ নিয়ে আমাকে এনেছে বড় ভালোবাসে আমার মাদ্রাসার প্রতি বড় লক্ষ্য রাখা আমি একটা বড় মাদ্রাসা আপনাদের মেহেরবাণীতে আপনাদের দোয়াই চলে চালায় আমার দুজন শিক্ষকও এসছে আমার হাফিজ এসছে আর একজন স্টাফ এসছে আমি তাদেরকে ভালোবেসে নিয়ে আমার মাদ্রাসা চালাই মাদ্রাসার কথা সবাইকে মনে রাখতে বলবো আজকে আমি মাদ্রাসার চাঁদা দিতে আসিনি মাদ্রাসার কথা মনে রাখতে বলছি আর ষোলোই চৈত্র মাদ্রাসার জালসা আছে পারলে আসুন আপনার মেহমানদারি করব আপনার খবর নেবো আমার বড় বড় আলেমল আমার আসবেন দমদম থেকে শেখুল হাদিস আসবেন পান্ডুয়া থেকে একজন শিক্ষক যাবেন মুর্শিদাবাদ থেকে একজন আসবেন হয়তো মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ভাই এমদাদুল্লাহ চৌধুরী সাহেব থাকবেন হয় পান্ডুয়ার একজন শেখুল হাদিস হয়তো মৌলানা ওসমান গনি সাহেব থাকবেন মৌলানা মোহাম্মদ আলী সাহেব মৌলানা সৌরভ সাহেব আরো প্রমুখ বন্ধু হওয়ার যারা তারা সব জড়ো হবে আপনি পারলে আসুন ষোলোই চৈত্র একত্রিশে মার্চ শনিবার দিন গত রাত্রি রবিবারটা মানুষে আরাম করবে বলে আমরা শনিবার রেখেছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই মাদ্রাসা আবার দেখতে হয় মাদ্রাসার কথাও আপনারা মনে রাখবেন আপনাদের কাছে যদি কখনো আমাদের বার্তাবাহকরা এসে যায় আপনার সাধ্যা মতো তার উপকার করবেন এটুকু বলে রাখলাম যাই হোক আরাম না জালিলার দামি হাদা ওয়াল জিবালা উতাদ আমি পর্বতগুলোকে পেরেক মেরেছি জমিন তুমি নড়া চড়া করো না জমিন বলছে ঘুরছে পৃথিবী দাঁড়িয়ে আছে আমার তো খালি মনে হয় জমিন যদি ঘোরে তাহলে হারুনের মা জাল দিতে দিতে চুলে ঢুকে যাবে তো জমিন ঘুরছে বলছে আল্লাহ বলছে আমি পর্বতগুলো পেরেক মেরে জমিনকে দাঁড় করিয়ে রেখেছি জমিন তুমি চলাচল করো না চন্দ্র সূর্য ছুটাছুটি করছে সূর্য উঠেছে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ছুটেছে চন্দ্র উঠেছে পশ্চিম গগনে পূর্ব গগনেতে শেষ হয়েছে আল্লাহ বলছে এইভাবে ওরা চোটাচুটি করে কোরআন চন্দ্রের শক্তি নাই সূর্যকে ধরি সূর্যের শক্তি নাই চন্দ্রকে ধরি প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে আল্লাহ বলে দিয়েছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ইউরেন নেপচুন প্লুটো মঙ্গল বুধ সব নিজ কক্ষে বিচরণ করছে জমিন আর আসমান নিজের জায়গায় পড়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহর জন্য জমিন এবং আসমানের মধ্যবর্তী সবকিছু পণত হচ্ছে এবং সেজদা করছে আল্লাহর সব সৃষ্টি তাই জমিন জমিন আসমান আসমান ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا তোমরা কেন নামাজ পড়বে নাই আমি কি তোমাদিকে সৃষ্টি করি নাই জুড়া জুড়া গোটা বিশ্বের ডক্টর ডাক্তার বলবে মোল্লা পীর ফকির এক কাজে হলেও অর্ধাঙ্গিনী তৈরি করতে পারবে না আল্লাহ বলছে তোমাদের বাম পাঁজর থেকে তোমাদের সহধর্মিনী তৈরি করেছি বংশ রক্ষা হবে খায় সাথের নিবৃত্তি হবে যার কাছে শান্তি শান্তি পাবে আরাম পাবে এই রকম বিবিধান করেছি পুরুষদের জন্য নসিহত করব বিবিদিকে ভালোবাসা আল্লাহ নবী সুন্নত বিবিদিকে ভালোবাসা ধুমকিও না কড়া কথা বলো না মিজাজ দেখিও না দুটো ডিম যদি সেদ্ধ করে আপনাকে দেখায় তো আমাদের পুরুষরা কি করে দুটো খেয়ে নিয়ে আবার হেনসেল ভাত দেখায় থাকে তা নিয়ে সবার এমন দেখাবার কায়দা না মানে সব দেওয়া আমি খেয়ে আর আল্লাহ নবী সুন্নত হচ্ছে দুটো ডিম দিলে একটা খাও একটা রেখে দাও বলো তুমি খাবে বিবি যদি বলে আমার আছে আপনি খেয়ে নেন তবু খাবো না এ তোমাকে খেতে হবে সে হলো স্বামী অনেক স্বামী আছে কলকাতায় রয়েলে খেয়ে এসে শোঙাচ্ছে বিবিকে তার গুলো পেরিয়ে পেরেছে তারা ভাঙবে না তুই খেয়ে এসে শোঙাচ্ছিস এক প্লেট আনতে পারবি নাই আমার বাবু এরকম মেজাজ বাবু আমি যা খাই একটু আধটু নিয়ে যাওয়ার চেষ্টা করি কলকাতায় খেলে আনুন ভালো লাগলে পারা খানিকটা খান খানিকটা নিয়ে আসুন বিবি ছেলের জন্য আপনি ভালো মানুষ আপনার বিবির মনে জায়গা হবে স্বামী আমার কত ভালো কত ভালো কিন্তু আমাদের রোগ তো মহারোগ মাথা না ধরতে ধরতে বিবিকে বলছে আর বিবির মাথা ধরেছে জ্বর হয়েছে তখন পায়ে করে দেখছে টেম্পারেচার তোমার গরম লাগছে মনে হচ্ছে ইস্টেমাগুলো খেলা হচ্ছে হ্যাঁ? পায়ে করে আমি মহিলা বলে দিই শোনেন বিবির পা টিপা গা টিপা জায়েজ আছে পুরুষের জন্য বিবি যদি পায়ে হাত দিতে না দেয় সেটা তার দিক কিন্তু আপনাকে টিপতে হবে পা টিপতে হবে গা টিপতে হবে সায়া কাচতে হবে ব্লাউজ কাচতে হবে সে আপনার অর্থাঙ্গিনী বান্ধবী কাজ করুনিও নয় আর দাসীও নয় সে বান্ধবী আপনার যা করবে আপনি সব করতে পারেন তা তবে বিবি হয়তো বলবে আপনার পায়ে হাত দিয়ে না না না আপনাকে এটা করতে হবে অসুখে পড়লে আপনাকে করতে হবে ফরজ নামাজ মসজিদে পড়ে ছুটে চলে আসুন সুন্নত নামাজ ঘরে পড়ুন বিবির শরীর খারাপ মায়ের শরীর খারাপ বাপের শরীর খারাপ অনেক লোকের রোগ আছে বুঝলেন পীর পীর পীর করে কানা হয়ে গেল আর পাচ্ছে না পীরের কবর একবার ঠোঁটের ডগে বলে আমার সাথে আইতে কি বলে তোর বাপের কবর বলে বই ছিল গো মা ওই পারে কোথায় আছে খুঁজে পাচ্ছি না ফেরেস তারা ছেড়ে দিবে বাপের কবর চেনো আর পীরের কবর মুখস্থ রেখেছ বাপের খাতির নাই আর পীরকে বলছো হুজুর হুজুর পীর পীর বাপ সব থেকে বড় পীর মা সব থেকে বড় পীর মেয়েদের সব থেকে বড় পীর স্বামী আমি আপনার পীরের তীর করতে বলিনি কিন্তু বাপ মাকে না চিনে পীরকে চিনলে আপনার কোনো মূল্য নাই চরম পস্তাতে হবে আপনাকে আগে মা বাপ মা বাপ জবরদস্তি কথা চলবে না জোরে কথা চলবে না শত অপরাধ করলে মা বাপকে কিচ্ছু বলা যাবে না আপনি চুপ করে যান হার মেনে যান মা বাপ অন্যায় করতে বলে কোরআন বলছে তুমি মেনো না করো না কিন্তু মা বাবার সঙ্গে ঝামেলা করো না চুপ করে থাকো মা বাপ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে সত্য পঁচাত্তর কোটায় খেয়ে বলছে খাইনি মাছ দিয়েছে তুমি বলছে তোর বিবি দেয়নি ভাত দিয়েছে বলছে ভাত দিল রে নাটো ভাত তাহলে গেল নেই তো মিলি না কি করবেন আপনি এবার ফাটাতে হবে তো নাকি আপনি দেখছেন না গেল ভাত দিয়েছে মাছের পেটিটা দিয়েছে বিবি আমার মুরগি দিয়েছে কিন্তু বলছে কিছু দেয় নাই তো খেলে আলু দিয়ে দেখলে তো দুটি না কি করবেন এবার টাকা করে ফাটাতে হবে না ফাটাতে হবে না ইসলাম বলছে না আহা মানুষ পরিণতি বয়সে পৌঁছলে সে ভাম হয়ে যায় তার জানা জিনিস অজানা হয়ে যায় কোরআন খেয়ে বলবে খাইনি ঘুমিয়ে বলবে ঘুমাইনি তার কথা ধরো না এখন আপনার বিবির নামে বদনাম পাড়ার লোকের কাছে বলে দিচ্ছে কি করবেন এখন মান সম্মান রাখা তাই এখন মায়ের লেগে আপনাকে এখন নাটক করতে হবে কি বিবিকে বলতে হবে কাল সকালে আমি তুমি চা করবে যখন নিচে করে ধমকাবো কিচ্ছু মনে করো না মা খুশি হবে বলে ঠিক আছে চালাও নাটক করলে দম নাই বিবি চা করছে মা বসে আছে বলে আমার গর্ভধারিণী মাথা তাই এইরকম ব্যবহার করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি মা মনে মনে করছে দিয়েছে আর বিবি মনে মনে করছে বলাই ছিল ঠিকই চলছে না সাপ মারেগা না লাঠি গা সাপ মারেগা এর নাম নাটক ওটা আপনাকে করতে হবে ওটা আপনি করবেন বাবা আমি বলে দিচ্ছি আমরা আমরা বাবা এটাকে ফরিদ বাবা আমাদেরকে মুরগির গোস্ত ওর পরোটো ওর মুসাল্লাম ওর ফোলা যতই খাওয়া কিন্তু আমি বলবো ঘরে যে আপনারা প্রত্যেকেই নিজের বিবির কাছে বলবেন যে তোমার হাতে যে রান্না ওটা কোথাও দেখি নাই দেখবেন শাকে গরম না আর যদি বিবির কাছে বলেন আমি হুগলি গেলাম হ্যাঁ, ওখানে যা খেয়ে এলাম কি ফিটফিটি রান্না করে যাবো তাহলে আপনাকে দেখবেন একবারে সব তরকারি বাইরে পড়ে থাকবে মাটি ঠুকে ঠুকে দিবে ধুমো বলে যাবো সেখানে বিবিকে বলবেন যে তোমার হাতে রান্না কলকাতার রয়েলের থেকেও ভালো দেখবেন মুরগি ছানা খুঁজে এনে জবাই করবে আর বড় মহিলা কোথা থেকে জানবে তা দেড়শো টাকার কাপড় কিনলে আমি বলছি কথা আপনার সাথে পরামর্শ দিচ্ছি বলবেন সাড়ে নশো টাকা নিচ্ছি আর জোহরে নামাজ পড়তে গিয়ে বলবেন আল্লাহ কেন বলছি তুমি সব বুঝছো যদি দেড়শো বলতো কাপড়টা ছুঁড়ে ফেলে দিত আল্লাহ সাড়ে নশো টাকা বলেছি বলে চুপ খেয়ে বাক্সে ভরে রেখেছে আল্লাহ আল্লাহ মেয়ে মানুষ একটু বেকা আল্লাহ তাই একটু গোলমাল করেছে আল্লাহ মাফ করে দেওয়ার ওটা আমি বলে দিচ্ছি আপনাদের ওটা একটু মনে রাখতে সময় বেকা পাঁচজনের তৈরি আল্লাহ বলছেন আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া তাই তোমরা আমার নিয়ামতের শকর আদায় করবে বলছে আন্না নাউমা কুম সুবাতা আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী আমি যদি নিদ্রা না দিই ক্যাপসুল খেলে ট্যাবলেট খেলে ঘোর হবে নিদ্রা হবে না মন সরল রাখবেন রুজি রোজগার খুব করবে গরিবগুলো মনে রাখবেন ভালো থাকবেন আর যদি খালি গুনতে শেখেন খালি গুনে গুনে রাখতে শেখেন আর ভরতে শেখেন এত বড় বড় ক্যাপসুল খাবেন ঘুম ধরবে না রাত বারোটার সময় মনে হবে দেড় হাজার ক্যাপসুলটাই হয়নি আড়াই হাজারটা বার কর ট্যাবলেট আর ক্যাপসুল খাবেন সেখানে মনের শান্তি মনের সরলতা মানুষকে আরাম দেবে শান্তি দেবে মানুষকে ভালোবাসবেন সরলতা রাখবেন ও খলাক না কুমা জোয়াজা ও জান্না নামা সুবাতা আমি তোমাদিকে নিদ্রা দান করেছি ক্লান্তি দূরীভূত করার জন্য প্রত্যেক দিন ঘুম পড়াই প্রত্যেক দিন জাগাই তারপরেও কি তোমরাই আমার কথা মনে রাখবে না আর নাও আকুল মাউত নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই নিদ্রিত হওয়ার পর আল্লাহ যদি জাগ্রত না করে বিশ্বে জাগাবার কেউ নাই দু ভাই শুয়েছে সকালে কলকাতা যাবে মাকে বলেছে আমাদেরকে ভোর ভোর উঠিয়ে দিও আর উঠানো সম্ভব হবে না এক ভাই আর এক ভাইকে বলছে উঠে বড় সকাল হয়ে গেছে বরফের মতো ঠান্ডা ঘুমেতেই মারা গেছে আল্লাহ বলছে আমি কতজনকে ঘুমের ঘরে তুলে নিই কোরআন শরীফ তার কোনো ঠিকানা নাই কার হায়াত বাকি থাকে তাকে ফেরোয় দিই ঘুম পড়ার পরে জাগিয়ে দিই তা নাহলে ঘুমটাই শেষ প্রত্যেক দিন মানি প্রত্যেক দিন জাগাই তারপরেও কেন মরণের কথা মনে থাকে না আমি রাতকে করেছি আবরণ এবং পর্দা খুব ভালো করে গবেষণা করবেন একটা রাতের বেলায় শিয়াল মুরগি দরমা পশু পক্ষী তার বাসায় গরু তার গোয়ালে মাছ পুকুরে কেউ আওয়াজ করে না আল্লাহ বলছে সকলকে বলেছি চুপ করো আমার বান্দাদের ঘুমের ডিস্টার্ব হবে নিঝম করে দাও রাতকে ভোর চারটা বেজে গেলে গোয়ালেতে গরু থাকবে না পুকুরেতে মাছ লাগাবে বাসাতে পাখি চিল্লাবে দরমাতে মোরগেতে আওয়াজ করবে সকলেই বলবে ফজর হইছে আল্লাহকে ডাকো শুধু ইনসান বলছে বেলা আটটা পর্যন্ত ঘুমাও জীব জন্তু পশু পক্ষী সবাই উঠে পড়ে কেউ ঘুমায় না শুধু মানুষ তারা বেলা আটটা পর্যন্ত ঘুমায় আটটা পর্যন্ত ঘুমালে কি লাভ হবে শুনে নেন মাথা ধরবে শরীর ঝিমঝিম করবে হজমের ক্ষতি হবে স্বাস্থ্য নষ্ট হবে ভোর চারটায় উঠে মা বাপের উপকার করুন স্ত্রী পুত্র পরিজনের জন্য হালাল রুজি রোজগার করুন মর্নিং ওয়ার্ক হয়ে যাবে আজকে আলালের ঘরে দুলাল জানা এনাদের তো শরীর স্বাস্থ্য ভালো গো জলসা কমিটির ছেলেগুলো দেখছি ফরিদ বাবাদের অনেকজন আলালের ঘরের দোলাল doctor engineer barrister collector inspector যত টার আছে ভোরবেলায় দেখছি আন্ডারপেন্ট পরে পাকা রাস্তায় ছুটছে left right left right left right আর আমি জিপ নিয়ে জলসা করে ঘুরে যাচ্ছি আমার সঙ্গে দেখা বলে আসসালাম হ্যাঁ, আলাইকুম কি ব্যাপার ভাই ছুটে বেড়াচ্ছ বলে আমি একলা নাই আমার ভাবিও আছে একটু রাইট বলে কেন ডাক্তার বলেছে বাঁচবে তা ছোটকা আর আল্লাহর নবী চোদ্দশো বৎসর আগে বলেছেন ফজরের নামাজ পড়তে যাও মর্নিং ওয়ার্ক করা হবে তোমাকে আর ভোরবেলাতে লেফট লাইটও করতে হবে না আজামুন আলিম আন্ডার প্যান্ট পরে ছুটছে হবর হবর হবর হবর হবর হবর সে বেলা আটটা পর্যন্ত পরোটা পরে খাবো খাবার অপশন নাই আর আপনি যদি ভোরবেলায় উঠে ফজর নামাজ পড়েন যখন কেউ ওঠে নাই তখন চার বিস্কুট তারপরে সকালবেলায় দুধ গুড় মুড়ি আর যত ভালো ভালো খাবার আছে সেদিন আমি আপনার দিকে কলকাতা যাচ্ছিলাম পরশু তরশুই হবে মেল লাইনে আর একটা লোক বুঝতে পারছে না তাকে আমি সিটটা দিলাম একটা ছোট ছেলে ছুটে এসে বসে গেল দিয়ে ঝগড়া হতে লাগলো ছোট ছেলে মানে বয়স চব্বিশ হবে ঝগড়া দেখে আমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসুন বসুন আমি তো অনেকটা বসে এসেছি ব্যান্ডেল এসে গেছি ঠিক আছে আপনি বসুন বলে না না না না আপনি কোথায় যাবেন বলুন কলকাতা তো বলে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বসুন একবার বসুন ছেলেটা ছোট ছেলেটা এবার ভাবছে বসি কি করে সালা এই তাচ্চা ফেরে ফেলে দিলে মনে ভিতরে গেল জেনে এ তো বহুত ফেরে পড়ে গেল দিয়ে তারপরে আমাকে বলছে বসুন বসুন আমরা না তোমাদের কপালে বিড়ি আর লাল চা তোমরা বসো আমরা দুধ গুড়ি মুড়ি খেয়েছি আমার নানি থাকা চলবে তখন সবাই বলছে যে বিড়ি আর লাল চা এই ভিটামিনটা কেন মনে বলছে আমি তো ওই দুটোই আছে তো কাজ না থাকতে বিড়ি থাকা আর পয়সা যদি দু টাকা থাকে তা লাল চা নিয়ে এই দুটোই তো ভিটামিন দুধ গুড় মুড়ি দুধ গুড় মুড়ি দুধ মুড়ি দুধ গুড় খেয়ে দেখুন শরীর স্বাস্থ্য ভালো জিনিস সাদা জিনিস সহজ জিনিস সরল জিনিস রিচ জিনিস কখনো কেমন বেশি রিচ জিনিস খেতে নেয় অনেকজন লোক মনে করে আমি ধনী হলে একবার দেখে নিতাম সকালবেলা এক গ্লাস হরলিক্স বেলা আটটার সময় দুটো সন্দেহ এক গ্লাস খাঁটি দুধ বেলা এগারোটার সময় সরু চালের ভাত দেশি মুরগি আড়াইশো জনের মাগুর মাছের ঝোল হাফ বয়েল ডিম বেলা তিনটের সময় আপনার থেকে চারটি মুড়ি ছোলা আর আপনার থেকে পাঁপড় আর এক গ্লাস আপনার থেকে ওইটাকে বলে চায়ের বদলে কফি আর আপনার দিকে সন্ধ্যার পরে আপনার দিকে গোটা গোটা পাতলা পাতলা রুটি আর মাগুর মাছের ঝোল নাহলে ইলিশ মাছের ঝোল আর দেশি মুরগি দেশি ঘিয়ে ভাজা রুটি করে চালাতাম আর সন্দেশ একবারে হরিপাল থেকে নিয়ে আসতাম আর দই একবারে অমুক জায়গা থেকে নিয়ে আসতাম এইভাবে রুটিন করে নিয়েছে দিন সাথে খাওয়ার পরে হাফু হাফু তারপরে ডাক্তার বলে কি হয়েছে স্যার বলে একবারে বিরাট গোলমাল বলে কি করতে হবে বলে ভেন্ডি সিদ্ধর পানি আর গেল ভাত বলে ডিম বলে হারাম বলে রসগোল্লা বলে দেখা চলবে বলে মুরগি বলে নাম করেই না চুপ কর বলে কদিন বলে এক বছর এন্ডির পানি আর গেল ভাত বলে সাত দিনের আজাব এইরকম বলে হ্যাঁ তোর কোটা শেষ কোটা শেষ এই যে আপনারা হাসছেন যে কি বলছেন বলুন যখন যা জুটবে তাই যদি খান মৃত্যুকাল পর্যন্ত সব খেতে পাবে আর যদি রুটিন করে নেন এই খাবো এই খাবো না চার দিন পরে আর কিচ্ছু খেতে পাবেন না হয় সুগার হবে নাহলে বিলাত প্রেশার নাহলে হাই প্রেশার নাহলে লো প্রেশার এই খাবি আর খাবি না এই পাবি আর এই পাবি না সেই কারণে আল্লাহ তালা বলছেন আমি মেপে চুকে দিয়েছি রে বাবু যখন যা জুটে তাই খা শাক দিয়েছি মাছ দিয়েছি মুরগি দিয়েছি ডাল দিয়েছি মুড়ি দিয়েছি যেটা পাবি সেইটা খা যেটা পাবি সেই খেলে খা শুধু ডাল লোপে খালি শুতে চাস শরীরের ক্ষতি হবে কখনো শক্তি কখনো কখনো ডাল লোপে তো আল্লাহ তালা বলছেন রাতকে করেছি আবরণ এবং পর্দা রাতের বেলায় ঘুমুলে পারা দিনের ঘুমের সমান হবে না একটা রাত জাগলে দশটা দিন ঘুমালেও সে নিদ্রা পূরণ হবে না আল্লাহ বলছেন আমি রাত দান করেছি আর আমি দিবা দান করেছি রুজি অন্বেষণের জন্য হালাল রুজি সন্ধান করা কি বাবা ধরো সবাই মনে করে রেখে দেন আল্লাহ বলছে আমি জুম্মার নামাজ পড়তে দেখেছি আবার নামাজ পড়া হলে বলেছি তুমি রুজির জন্য বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধান করা প্রচেষ্টা চালানো দোষের নয় বাড়ি করা গাড়ি করা ধন্দল উপার্জন দোষের নয় তার পুজো করা দোষের ইসলাম सरमायादारी का खिलाफ নেই सरमाया পরস্তি का खिलाफ হ্যাঁ পালন গাড়ি বাড়ি ধন দৌলতের বিরোধিতা ইসলাম করে না তার পুজো করার ইসলাম বিরোধিতা করে গাড়ি বাড়ির পাগল হয়ে আল্লাহকে ভুলে যাওয়ার ইসলাম বিরোধিতা করে পালকে শুয়ে যদি ফজরের নামাজ পড়েন আমি যদি কাঠের বিছানায় শুয়ে থাকি আমার থেকে আপনার নেকি বেশি আপনি যদি মুরগি চিকেন বিরিয়ানি খেয়ে আল্লাহকে মনে রাখেন আর আমি ডাল মুড়িতে মনে রাখি আপনার থেকে আপনার নেকি বেশি আপনি তাতে পাগল পেয়ে যান নাই আপনি আপনার আল্লাহকে খোলেন নাই তাই আপনার সরমায়া দারি কা ইসলাম খেলাফ নেই সরমায়া প্রস্তি কা খেলাফ হ্যাঁ মানে মাল দৌলতের পূজার ইসলাম বিরোধিতা করে রুজির মালিক কে বাবা তবে বিবিদিকে অপারেশন করবার সময় কে বলে রুজির মালিক আল্লাহ তিনটে ছেলেকে খেতে আর ছাগলের চারটা ছানা একসাথে হলে বলছে আমাকে একটা ছাগলটা কোথায় পেয়ে আর বিবি চার বছর তিনটে ছেলে বলছে গড় চাঁদ কোথায় বিয়ে করে দিবে রোজ ছেলে হচ্ছে যে মুচমা কি ইমান গো পাক্কা আল্লাহর উপরে পূর্ণ ভরসা কার কথা শুনেছ হাম তো হামার ছি ছি ছি জঞ্জার ধন্তা মুখাসের নবী বলছে উম্মত যত বেশি হবে আমি গর্ব করবো আমাদের দিনে আল্লাহ নবী বলছেন সেই নারী ভালো যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে সেই মেয়ে ভালো সেই মেয়েকে বিয়ে করো সেই মেয়েকে বেশি ভালোবাসো যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে স্নেহ করে কদর লালন পালনটা কি জানেন দেখবেন অনেক মুরগি আছে চিলে ছানা নিয়ে গেলে না ফেল করে চেয়ে থাকে আর অনেক মুরগি আছে চিল কাজ খেলে তার বারো বাঁচিয়ে দিবে আয় একবার কাজ খেলে দু রকমের মুরগি তো যে মেয়ে ছেলের নাক পরিষ্কার কান পরিষ্কার চুল পরিষ্কার জামা পরিষ্কার শরীর স্বাস্থ্য খাওয়ানো টাইম সব বুঝে স্নেহ করে মানুষ করে আর বাচ্চা বেশি দেয় আল্লাহ নবী বলছেন সেই মেয়ে ভালো মেয়ে আপনার দিকে উদুরি হতে নাই ছেলে খেয়েছে না খেয়ে নাই ক্যাপা চাপিয়ে দিয়ে ছেলেটা মেরে দিয়েছে বড় লেপ চাপা দিয়ে দিয়েছে ছেলেটা মেরে দিয়েছে সেরকম মায়ের মা না হয় অনেক বাপকে আমি দেখেছি বুঝলেন সেটা মায়ের হাতে ছেলেটা মায়ের কোলে আর সে বেঁচু কিছু হাঁটছে আমি এই তুমি বাপ হতে কিন্তু গেলে ছেলেটা কোলে নাও সেটা কোলে নাও সব বিবিকে দিয়ে যদি হাঁটছে চুপ চুপ করে মরদ হবে তা মরদ হও পাঞ্জাবিরা দেখবেন পাঞ্জাবিরা বিবিকে বসতে দিবে নিজে দাঁড়িয়ে থাকবে অ্যাটাচিটা বসিয়ে দিবে অ্যাটাচিটা বস করাবে নিজে দাঁড়িয়ে থাকবে কি বলছেন বলুন দেখেছেন লক্ষ্য রেখেছেন কখনো পাঞ্জাবিরা নিজের অ্যাটাচিটাই বস করিয়ে দিবে নিজের জাঙ্গে বস করিয়ে দিবে তবু বসতে দিবে বিবিকে নিজে দাঁড়িয়ে থাকবে আর আমাকে দেখবে সিট পেলি না নিজে বসে পড়বে বিবেক করবে তুমি নাই থাকো তুমি পারবে না কোনো মর্তারি নেই কিচ্ছু নাই কোনো কাজে পাচ্ছি না আল্লাহ বলছেন আমি দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ দিনের বেলায় তোমরা রুজির সন্ধানে করিবে রুজি আমি দেবো চাষ করে আমদানি করে রপ্তানি করে ব্যবসা করে রুজি আমি দেবো আমার উপরে ভরসা করো আল্লাহকে যে ভয় করার মতো করবে আল্লাহ তাকে সর্ব জায়গায় রাস্তা দেবে এমন জায়গা থেকে রুজি দেবে জানতে পর্যন্ত পারবে না যে আল্লাহকে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট অধীন বর্তমান ভবিষ্যৎ পাস পেজেন্ট ফিউচার সর্বকালে আল্লাহর উপরে ভরসা করব বলুন ইনশাল্লাহ এতক্ষণ বলছি একটা কথা বলতে ভুলে গেছিলাম আবার বলি একবার পড়ে নেন এখন যেটা বলছি সবাই কান দিয়ে শুনবেন বাবা ইনসাফ করে আমানতের সাথে বলছি আল্লাহ বলেছেন আমার নবীন নামে দরুদ পড়ো সালাম পড়ো যদি মিলাদ না করেন যদি জলসা না করেন দরুদ সালাম কি করে নবীর উপরে পড়বেন মিলাদ করতেই তো হবে না কি বলছেন আল্লাহ বলছেন জি হ্যাঁ জি হ্যাঁ আল্লাহ বলছেন আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠ করো আমি তরিকা বল দিচ্ছি ভালো করে শোনো দুরাকাত নামাজ পড়লে আমার নবীর ওপরে দরুদ সালাম পড়া হবে আপনাকে তো পড়ুন তারপরে কি আছে আসসালাম আলাইকা ইউহান নবী তারপরে কি আছে প্রত্যেক দিন যারা পাঁচক্ত নামাজ পড়ে সুন্নত নফল বেতের পড়ে নবীর ওপরে কত দরুদার সালাম পাঠ করে আল্লাহ বলছেন আমি দরুদ সালাম পাঠ করার তরিকা বলে দিয়েছি যারা আমার নবীর ওপরে দরুদ সালাম পড়তে চাইছো নামাজ পড়লে দরুদ সালাম পড়া হবে বাবজিরা সোনারা আল্লাহ আমার পরিজনেরা নেই নিষ্ঠ আর সালাম করার তরিকাটাও মনে রেখে দিয়ে বাবার এখানে সালামের তরিকাটা কি আছে আসসালাম আর আপনি যদি বলেন আগে কালাম হবে পরে সালাম হবে এটা ইসলামে চলবে না আপনাকে বলতে হবে সালামুন আলাইকা ইয়া হেতুতে আল্লাহ সালাম দিয়েছে নবী আগে সালাম দিয়ে পরে বলছে ওগো নবী আল্লাহ নবী যখন মেরাজে গেলেন আল্লাহ বললেন আমার জন্য কি তোহফা তাহায়ে এনেছেন তখন আল্লাহ নবী বললেন আত্মাহিয়াতুলিল্লাহি আমার শারীরিক দৈহিক আমার জানের মালের সমস্ত এবাদত আপনার নিমিত্ত উৎসর্গ তখন আল্লাহ বললেন আসসালাম তখন আমার নবী বললেন আসসালাম আমার উপরে আর আপনার নেক বান্দাদের উপরে শান্তি হোক তখন জিব্রাইল বললেন আসাদু আল্লাহ আসাদু ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা আত্মাহিয়াত মেরাজে কারো বানানো নয় কারো বলা নয় তারপরে দরুদ নবীজি শিখিয়েছেন দরুদ সম্বন্ধে একটা কথা শিখিয়ে দিই বাবা মনে রেখে দিবেন বহুত ভেজাল দরুদ বেরিয়েছে যেমন একটা কথা আপনাদেরকে বলা গেল এটা দরুদ নয় এটা নাথ পড়লে ভালো পদ্য ভালো লাইনটা ভালো শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখা কিন্তু দরুদ মনে করে পড়লে ভুল হবে এই পদ্যটার শেষ লাইনটা হচ্ছে সল্লু আলাইহে ওয়ালিহি এটা কি দরুদ সল্লু আলাইহে আলিহি এটা কি দরুদ না সল্লু মানে পড় আলাইহে মানে তার উপরে আলী তার মানে কি সেই কারণে আমি অনেক জায়গায় বলে বেড়াই কাউকে চাচাজি বলুন কাউকে আব্বাজান বলুন দাওয়াত করে খাওয়ার কোরআন শরীফ শুদ্ধ থাকলে মশলা জানলে ইমামতি করতে দেন কিন্তু যখন জালসা জুলুস ওয়াজ নসিহত করবেন তখন জানতে চাইবেন আলেম বটে কি না যে কোনো ভাবাকে ধরে এনে বস করিয়ে দিবেন না জাতির চরম ক্ষতি হবে গান গাইলে সুর করলেই ওয়াজ হয়ে যায় না গজল বললে নাচ বললে বাজে রেওয়ায়ত বললে ওয়াজ হয়ে যায় না সেই রেওয়ায়ত সেই মশলা মশাইল ফেকা উসুল তফসিল মানুষের সামনে দেবে তাই জানতে চাইবেন আলেম বটে কিনা না হলে মোটেই বলতে দেবেন না বলুন আসুন আপনার ঘরে আমার দাও আপনি খান আপনি আমার আব্বা যান কিন্তু ওয়াজ করতে গেলে জানতে চাইবেন আলেম বটে কিনা পরেজগার মোত্তাকি তাকুয়া ক্ষুদাভীরুতা সে কি করে সবকিছু না জেনে আপনাকে পস্তাতে হবে বাপজি পোষ দিয়েছিল হয়তো আদমকে চাপ্পা চুপ্পি চাক্কা চুক্কি করে আমি বলছি আমি আল্লাহর কাছে শুনে এলাম কসম করে বলছি আপনি খেয়ে নিলে আপনাকে বেরোতে হবে না ঠকে গেলেন তাই জাম্পা চুপি চাকা চুপি এটা ইউনিফর্ম অফ ইসলাম খুব ভালো এত বড় জামাতে সিনেমা টিকিট কাটা যাবে না কিন্তু এইটাই সব নয় নামাজ রোজা যদি না থাকে হজ্জাকাত না থাকে পরেজগারি না থাকে দাড়ি বড় মোট ছোট না হয় তার প্রতি সন্দেহ করুন সে ধোকা দেয়নি তো খ্রিস্টান ইহুদি চর নয় তো তো বলছিলাম বাবা সোনারা আমরা সবাই কোরআন হাদিস উপর আমল করবো এখন কুটি কয়েক কথা বলবো সেটা হচ্ছে একটা দল কে বলছে নামাজি নাকাম কে বলছে রোজাদার নাকাম কে বলছে মৌলভী নাকাম আল্লাহ বলছেন আমি বলছি ইমানদাররা কামিয়াব এবং ইমানদাররা হৃদায়তের উপরে আছে বলুন সোভান আল্লাহ বলছে আমি নোবেল প্রাইজ দিচ্ছি আমি তোমাদিকে স্কলারশিপ দিচ্ছি তোমরা কামিয়াব এবং হেদায়েতের উপরে আছো উলাইকা কালা হেদাম হোদাম রব্বিহিম উলাইকা কাহুমুল মুফলেহুন কারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা নামাজে কায়েম করে যারা জাকাতে প্রদান করে যারা কোরআনকে বিশ্বাস করে কোরআনের আগের কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে যারা আখেরাতে এগিন রাখে আমি আল্লাহ বলছি তারা কামিয়াব আমি আল্লাহ বলছি তারা হেদায়েতের ওপরে প্রতিষ্ঠিত একটা দল إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم آها যারা অবিশ্বাসী ধর্মাদ্রয়ী কাপের মুশে রেখে তাদেরকে তুমি সতর্ক করো বা না করো তারা ইমান আনবে না এরা হলো কাফের মুশরে দ্বিতীয় দল চাইতে বেইমান এর দৃষ্টান্তটা দেওয়া যায় এখন নবীর সময় তো বেইমানরা নবীর কাছে যে বলতো ইমান এনেছি আর বেইমানদের কাছে এলে বলতো তোমাদের দলে আছি মজা করছি এখন একটা মেশাল দেওয়া যায় সেটা হচ্ছে কলিন পাওয়েল পাওয়েল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এখন কন্ডোলিজা রাইস এই রাইস পাওয়েল চাওয়েল যত আছে বুঝলেন সব বদমাইশের গুড়া একটা একটা মুনাফিকের সর্দার কলিন পাওয়েল যখন ভারত এলো তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর স্বরাষ্ট্র দপ্তর হাতে কলিন رباڑی جی سوراشٹر নমস্তে آپ تو رہتے ہیں آپ کا ہے وہ مشارف جھنجٹ کرتا ہے جی ہاں بولے انڈیا ہوٹل میں آپ کی دعوت ہے کاشمیر میں آپ کے لیے سال ہے بالکل چھوٹی چھوٹی اونی کا سال ہے تارپور پاکستان گیا جی بولے السلام علیکم مشارف جی بولے وعلیکم سلام کیا بات ہے بولے کاشمیر آپ کا ہے سلام ہوٹل جھنجٹ کرتا ہے بولے ایسی بات بولے جی ہاں بولے تو آپ کے کے لیے کراچی ہوٹل میں دعوت ہے اور راول پنڈی کا چادر ہے منافق بول چلے دہلی کی انڈیا گیٹ کے سامنے جو بمٹ ہوئے ہیں یہ مانوت کا ہے ہم اس کا بروتھ کرتے ہیں ان دن اور بمبئی کے وہاں پر جو بم بسپٹ ہوئے ہیں یہ مانوت کا مانوتا ہے بتیس آدمی ہوئے ہیں چودہ آدمی مر گئے اور کشمیر میں جو بسپٹ ہوئے ہیں اس میں چھتیس آدمی مر گئے اور چودہ گھائل ہوئے ہیں یہ بھی مانوت کا مانوتا ہے ہم اس کا بروتھ کر رہے ہیں کرتے رہیں گے کنتو ہمارے منہ بہترین کے بغا مانوتا کا ہے اور بابری مسجد کی ڈھانچہ کو گرانا یہ مانوتا کا ابن نہیں ہے এটা কিন্তু বললো না আর গুজরাট কা আদমিও কো না ইয়ে মানবত কা উল্লঙ্ঘন নেই হ্যাঁ এটা কিন্তু বললো না এদের তকদিরের উপরে ভরসা করা যাবে না এরা নিজেরটি বলে আপনটি বলে তাই আল্লাহ তালা বলছেন তিনটে দল ইমানদার বেঈমান মুনাফে বারটা আলাদা ভেতরটা আলাদা এরপরে আল্লাহ বলছেন কেয়ামতের দিনে মুসলমানদের তিনটে দল হবে একটা ভালো কথা বলে দিয়ে মনে থাকবে না সব কথা সবসময় মনে পড়ে না একটা ভালো কথা বলে দিই আপনাদিকে মুসলমানরা হচ্ছে দুনিয়াতে বর যত জাতি বাস করছে বরযাত্রী বরযাত্রী দুটো বাস চলে এসছে দুটো টাটা সম বর আসে নাই শরবত দিয়ে দিয়েছে অরেঞ্জের শরবত কাগজি লেবু মোসাম্বি নেমুকা শরবত তারপরে বেলা বারোটা একটা বরযাত্রীর দিকে বলো বর কই বলে আসছে বর কই বলে আসছে বলে মানশালা দিকে একটা একটা করে সব খুঁটিতে বাঁধবে আর পেটে শরবত শরবতগুলো বার করবে বার কর যে শরবত খেয়েছি শালা বর কই বল বর না এলে বরেদের ক্ষয় দেওয়ার নাই আর বর যদি গোলমাল করে বরেদরা মার খাবে বর দেরি করেছে বর মালিশ ফাটিয়ে দিয়েছে বর বিয়ে করে লোবো না মুজমানরা হচ্ছে বর এরা যদি সুদ খায় তাড়ি খায় বাড়ি খায় সেনা করে গোটা বিশ্বের সমস্ত মানুষ কষ্ট পাবে আর বর যদি ঠিক হয় সবাই সুখে শান্তিতে থাকবে বরের কারণে বৃষ্টি হয় বরের কারণে বাতাস বয় গড়ের কারণে সূর্য ওঠে কলমাওয়ালা না থাকলে বৃষ্টি হতো না সূর্য উঠত না বাতাস বইত না চন্দ্র সূর্য গ্রহ তারা থাকতো না আল্লাহ বলতো একজন কলমাওয়ালা যতদিন আছে নবী বলছেন ততদিন কেয়ামত হবে না সেই কারণে মুসলমান দিকে বলবো ভালো হয়ে চলো ভালো হয়ে বলো তোমরা খারাপ হলে গরু বাছুর পর্যন্ত কষ্ট পাবে মুসলমান বর বাকি সবাই বরের ভূমিকায় এদের কারণে গোটা বিশ্বের মানুষ খেতে পায় বৃষ্টি বর্ষণ হতো না আল্লাহ বলছেন কেয়ামতের দিনে মুসলমানরা তিন ভাগে ভাগ হবে এটাও কোরআন যাতে আপনারা কালকে না বলতে পারেন বললে বটে কিন্তু কিন্তু কোরআন اذا واقع دل واقع ليس لوقتها كاذبا خافضه الرافعه اذا رجت الارض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم ازواجا سلاسا فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشأمة ما اصحاب المشأمة السابقون السابقون اولئك المقربون في جنات النعيم سلة من الاولين وقليل من الاخرين على سر موضونة متكئين عليه فيها متقابل يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وقرنين كمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأسيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب أصحاب اليمين في سدر مخدود تلهم مخدود دل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مكتوة ولا ممنوعة على فرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين سلة من الأولين وسلة من الآخرين পুরুষ সুরাটা পড়া হয়ে যাবে বাবা আর খানিকটা বাকি আছে এখন অনুবাদ করে শোনাই তিনটে দল হবে সুরা ওয়াকে আর সুরা রহমানের পরে আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন এই সুরা পাঠ করলে সে কোনোদিন ক্ষুধার্ত করবে না সুরা রহমানের পরে এজা ওয়াকা আতিল ঘটার জিনিস যেদিনে ঘটিবে লাইসালে ওয়াকাতিহা যাহা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই মানে কিয়ামত যেদিনে হবে হবে জাতুল লফিয়া উঁচু নিচু হবে নিচু উঁচু হবে তার হাম হাম হবে হবে জাতুল লফিয়া এজা রুজাতিল ও জিবাল ও বাসা যেদিনে কাঁপবে পর্বতগুলো ধুলিত পশমের মতো হবে সেই দিনে তোমরা তিন দলে ভাগ হবে একটা হবে আসহাবুল ইয়ামিন দক্ষিণপন্থী একটা হবে আসহাবুল শিমাল বামপন্থী একটা হবে মুকাররবিন মুকাররবিন মানে আল্লাহ নৈকট্য লাভকারী নবীন সিদ্দিকিন সোহাগা আর যাদের আমলনামা ডান হাতে হবে তারা বলবে হাউ মুকরা কিতাবিয়া ইন্নি গনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া আমার আমলনামা পড়ে দেখো আল্লাহ আমাকে পাশ করিয়েছে আমি জানতাম আল্লাহর সঙ্গে আমার দেখা হবে আর যাদের আমল নামা বাম হাতে হবে তারা বলবে আমার প্রথম মৃত্যু যদি শেষ মৃত্যু হতো কত ভালো হতো আল্লাহ যদি আমাকে না কত ভালো হতো আর যারা হবে মুকাররবিন তারা নবীন সিদ্দিকিন সোহাদা খুব ভালো করে শোনেন বুঝুন আর বোঝার চেষ্টা করেন বা বাবজিরা সোনার আল্লাহ আমার গুণীজনেরা যারা ফার্স্ট ডিভিশন পাশ করে তারা চাচাকে পড়ায় খালুকে পড়ায় আমার প্রবেশী বিদ্যুৎ পড়ে দেখো ওইরকম কেমতের দিনে হাউ পুকুরা কিতাবিয়া এমনি দনান্তী বলে আপনি হিসাবিয়া আমার আমার বাবা পড়ে দেখুন আল্লাহ আমাকে পাশ করিয়েছে আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে আমি জানতাম আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে আর যারা আমল্লামা বাম হাতে হবে যে ফেল করেছে ভূগোলে পাঁচে বিজ্ঞানে তিন অঙ্কে চার পেয়েছে বাংলায় গোল পেয়েছে সে পশ্চিম রিপোর্টটা রাস্তায় ছিঁড়ে ঘর পালাবে মা যদি বলে পশ্চিম রিপোর্টটা কই রে তো বলে মুড়ি চিনের উপরে গেল বুঝে বুঝে বাইরে ফেলে দিয়েছে ছিঁড়ে বলে মুড়ি চিনের উপরে গেল বুঝে বুঝে মিছে করে বলি কেমতের দিনে বলবে আল্লাহ যদি না উঠাতে বিচার যদি না হতো কত ভালো হতো আল্লাহ বলছে এই তিনটে দলে কি পাবে এক মহা সমস্যা নদিয়া জেলায় জলসা করতে বললেন গ্রামটার নাম শ্যামনগর তো আমি বলেছি যারা বামপন্থী হবে যারা দক্ষিণপন্থী হবে তাদের আমল নামা ডান হাতে হবে আর যারা বামপন্থী হবে তারা জাহান নামে যাবে তারপর সভাপতি বললে আপনার টাইম শেষ আমার আলহামদুলিল্লাহ সালাতুল করিম বলে আমি চলে গেছি খানা খাচ্ছি ছাগলের গোস্ত আর মুরগি আর মাছ